আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশের শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে গদি নিয়ে হবে না আর টানা টানি যে দেশে কুণ্ঠর্ষণ হবে না কারো প্রাণহানি যে দেশে গদি নিয়ে হবে না আর টানা টানি যে দেশে কুণ্ঠর্ষণ হবে না কারো প্রাণহানি যে দেশে সবার মুখে শুনিব কোরআনের বাণী যে দেশে সন্তানের শোকে না ঝরে চোখের পানি আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয় যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো প্রতিতালয় যে দেশে হবে না এমন কলেজ ভার্সিটি বিদ্যালয় যে দেশে শিক্ষার নামে চলবে না কোনো প্রতিতালয় যে দেশে ছাত্র সমাজ ঘুরবে না আর অস্ত্র নিয়ে যে দেশে পড়ার নামে প্রেমের আসর যাই তলিয়ে আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে মাজার নামে চলবে না কারো পেট পূজা যে দেশে ওরস নামে আসর বসে খায় না গাজা যে দেশে মাজার নামে চলবে না কারো পেট পূজা যে দেশে ওরস নামে আসর বসে খায় না গাজা যে দেশে পীর মুড়িদির বেশে চলে না বন্ডামি যে দেশে টাকার গুতায় মুক্তি পায় না পাশিরা স্বামী যে দেশে টাকার জুতাই মুক্তি পায় না ফাঁসির আসামি আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে ব্যবসা রূপী চলবে না কারো বাজারি যে দেশে চাঁদার টাকা চায় না বুকে অস্ত্র ধরি যে দেশে ব্যবসা রূপে চলবে না কালো বাজারি যে দেশে চাঁদার টাকা চায় না বুকে অস্ত্র ধরি যে দেশে অস্ত্র হয় না যুবকের হাতের খেলনা যে দেশে অস্ত্র হয় না যুবকের হাতের খেলনা যে দেশে থানা আর পুলিশ হবে না সন্ত্রাসীর দোলনা আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাও রে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে কোনো অফিসার খাবে না ওই ঘুষের টাকা যে দেশে টাকা পেলে সেনা অভিযান হয় না ফাঁকা যে দেশে কোনো অফিসার খাবে না ওই ঘুষের টাকা যে দেশে টাকা পেলে সেনা অভিযান হয় না ফাঁকা যে দেশে অন্যায়ের প্রতিবাদে আগাবে পুলিশ যে দেশে টাকা পেলে হয় না পুলিশ চোরের বালিশ আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা আমাকে দাওরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা যে দেশের সংসদে মদের আইন বৈধ হবে না যে দেশে নেতাদের হাতে দুর্নীতি জন্ম হবে না যে দেশের সংসদে মদের আইন বৈধ হবে না যে দেশে নেতাদের হাতে দুর্নীতি জন্ম হবে না যে দেশের হাইকোর্টেতে ফতোয়া নিষেধ হবে না যে দেশের হাইকোর্টেতে ফতোয়া নিষেধ হবে না যে দেশের ব্যারিস্টার না দেয় অযথা রায় ঘোষণা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা আমাকে দাউরে বন্ধু এমন এক দেশের ঠিকানা যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা This track is downloaded from BediaLove24.com. This track is downloaded from BediaLove24.com.